লজ্জাজনক কইলেও হাসা লজ্জাজনক কইলেও হাসা দুই সাইর কথা হইয়া যায় বর্তমান দিনই শিক্ষার কদর নাই বর্তমান দিনই শিক্ষার সম্মান নাই লজ্জাজনক কইলেও হাসা লজ্জাজনক কইলেও হাসা দুই সাইর কথা হইয়া যায় বর্তমান দিনই শিক্ষার কদর নাই বর্তমান দিনই শিক্ষার সম্মান নাই যে এসি এস এসি ইতার বারোয় যে তু ফলাফল টিভি চ্যানেল পত্রিকাইতে পোতা সব ফাগল যে এসি এস এসি ইতার বারোয় যে তু ফলাফল টিভি চ্যানেল পত্রিকাইতে পোতা সব ফাগল কৌমি মাদ্রাসার ফলাফল কৌমি মাদ্রাসার ফোলা ফুলকুন পে পারো দেখাও সাই কৌমি মাদ্রাসার ফোলা চেনে চেনেলো দেখাও সাই বর্তমানে দিনে শিক্ষার কদর নাই বর্তমানে দিনে শিক্ষার সম্মান নাই লজ্জাজনক কইলেও হাসা দুই সাইর কথা হইয়া যায় বর্তমান দিনই শিক্ষার কদর নাই বর্তমান দিনই শিক্ষার সম্মান নাই জিপিএ ফাইভ ফাইয়া খতয় সবরে দুই আঙ্গুল দেখায় হায়রে খুশি মিষ্টি কিনিয়া দোকান খালি করিলায় জিপিএ ফাইভ ফাইয়া খতয় সবরে দুই আঙ্গুল দেখায় হায়রে খুশি মিষ্টি কিনিয়া দোকান খালি করিলায় আখরি বই থাকবা যদি আখরি বই থাকবা যদি শুদ্ধ কালী মাজিকাই বর্তমানে দিনই শিক্ষার কদর নাই বর্তমানে দিনই শিক্ষার সম্মান নাই লজ্জাজনক কইলেও হাসা দুই সাইর কথা হইয়া যায় বর্তমানে দিনই শিক্ষার কদর নাই বর্তমানে দিনই শিক্ষার সম্মান নাই সারে মাসো সাত দিন ফোড়াইন বেতন নিম্নে এক হাজার মেসাবে ছাব্বিশ দিন ফোড়াইন তিনশো পাঁচশো বেতন তার সারে মাসো সাত দিন ফোড়াইন বেতন নিম্নে এক হাজার মেসাবে ছাব্বিশ দিন ফোড়াইন তিনশো পাঁচশো বেতন তার লজিঙ্গর গরমে সাবে দুই টাইম ফোড়াইয়া ও শান্তি নাই জাগিরর মে সাবে দুই টাইম ফোড়াইয়া ও শান্তি নাই বর্তমানে দিনী শিক্ষার কদর নাই বর্তমানে দিনী শিক্ষার সম্মান নাই লজ্জাজনক কইলেও হাসা দুই সাইর কথা হইয়া যায় বর্তমানে দিনী শিক্ষার কদর নাই বর্তমানে দিনই শিক্ষার সম্মান নাই তুড়া হইয়া দিলাই কৌমির পরীক্ষার খবর হাজার হাজার ছাত্র এ প্লাস কত বৌড এক নম্বর তুড়া হইয়া দিলাই কৌমির পরীক্ষার খবর হাজার হাজার ছাত্র এ প্লাস কত বৌড এক নম্বর ইটা আয়া কেউ দেখে না পিতা আয়া কেউ দেখে না দুঃখ রাখার জায়গা নাই বর্তমানে দিনই শিক্ষার কদর নাই বর্তমানে দিনই শিক্ষার সম্মান নাই লজ্জাজনক কইলেও হাসা দুই সাইর কথা কইয়া যায় বর্তমানে দিনই শিক্ষার কদর নাই বর্তমানে দিনই শিক্ষার সম্মান নাই কোনো কোনো মাদ্রাসায় তো খবর নিলে দেখা যায় যত ছাত্র পরীক্ষা দে সবেও এ পেলাস পায় কোনো কোন মাদ্রাসায় তো খবর নিলে দেখা যায় যত ছাত্র পরীক্ষা দে সবেও এ পেলাস পায় এ হওয়ার এ মাইনাস হও এ হওয়ার এ মাইনাস ই ইতার তো আর হিসাব নাই তারপরেও দিনই শিক্ষার কদর নাই তারপরেও দিনই শিক্ষার সম্মান নাই লজ্জাজনক কইলেও হাসা দুই সাইর কথা কইয়া যায় বর্তমানে দিনই শিক্ষার কদর নাই বর্তমানে দিনই শিক্ষার সম্মান নাই বর্তমানে দিনই শিক্ষার কদর নাই বর্তমানে দিনই শিক্ষার সম্মান নাই বর্তমান দিনী শিক্ষার খোদনা